واتبع سبيل من أناب إليّ ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكون في صخرة فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير الحمد لله প্রথমে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে এক সপ্তাহ পর ধারাবাহিকভাবেই কোরআনুল কারিমের সুরাভিত্তিক তাফসির আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এর জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদুসালাম বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপরে যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল এবং সেই নবী যথার্থভাবে আমাদের সামনে এই কোরআনকে পৌঁছিয়ে দিয়েছেন সেই নবীর উপর দুরুদুসালাম আল্লাহম্মা সাল্লি আলিহি আল্লাহম্মা বারিক আলিহি সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা ধারাবাহিকভাবে সুরতুল লোকমানের তাফসির শুনছিলেন আমরা আলোচনা করতে করতে এক পর্যায়ে সুরতুল লোকমানের চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম আজকে আমরা পনেরো নম্বর আয়াত থেকে তাফসির করব কিন্তু তার আগে চোদ্দ নম্বর আয়াতটি আরেকবার একটু আলোচনা করতে হচ্ছে যেহেতু পনেরো নম্বর আয়াতটি চোদ্দ নম্বর আয়াতের সাথে সংশ্লিষ্ট সেজন্য চোদ্দ নম্বর আয়াতটি আবার আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পরের আয়াতটি বোঝানোর সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল লুকমানের চোদ্দ নম্বর আয়তে বলছেন ইনসানা আমরা মানুষদেরকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি সৎ ব্যবহারের ভালো ব্যবহারের কেন হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন তার মা তাকে গর্বে ধারণ করে ওয়াহনান আলা ওয়াহন কষ্টের উপর কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করে ওয়াফিসলহু ফি আমাইন এবং তার দুধ ছাড়াতে সময় লাগে দুই বছর আনিসকুরলি ওয়ালি ওয়ালি দেই সুতরাং তোমরা আমার শুক্রিয়া আদায় করো ওয়ালি ওয়ালি এবং তোমার পিতামাতা শুক্রিয়া আদায় করো ইলাইয়াল মাসির আর আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন স্থল আমার দিকেই উক্ত আয়াতে আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে সদ ব্যবহারের যেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম তথাপিও একটু স্মরণ করে দিতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় পিতামাতার সাথে সদ ব্যবহারের ভালো ব্যবহারের তথা বিরুল ওয়ালিদাইনের গুরুত্ব আরোপ করেছেন যেরকম আল্লাহ রাব্বুর আলমিন সুরতুল বাণী ইসরায়েলে এরশাদ করেছেন সুরতুল বাণী ইসরায়েলের তেইশ নাম্বার আয়ত আল্লাহ বলছেন ওয়াকজা রব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু ওয়াবিল রব্বুকা তোমার প্রতিপালক এই বিষয়ে তোমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে ওয়াবিল ইহসানা এবং তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুর আলমিন যখনই কোরআনুল করিমে পিতামাতার আলোচনা নিয়ে এসেছেন প্রায় বেশিরভাগ আয়াতেই আল্লাহ রাব্বুর আলমিনের ইবাদতের করার পরপরই পিতামাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব আরোপ করেছেন এটি কখনো দেখা যায় একই আয়াতের মধ্যে হয়েছে আবার দেখা যায় আগের আয়াতে আল্লাহর ইবাদতের কথা পরের আয়াতেই পিতামাতার সাথে সৎ ব্যবহারের কথা যেটি আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম অবশ্যই আমরা বাহ্যিক দৃষ্টিতে যদি এই বিষয়টি খেয়াল করি যে আল্লাহ রাবুল আলমিন তার ইবাদতের কথা মানুষকে যখন বলেছেন তার পরেই যখন পিতামাতার কথা বলেছেন বোঝা গেল যে পিতামাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব কত এটি হলো সুরতুল লোকমানের চোদ্দ নম্বর আয়াতের অনুবাদ আমি আর তাফসিরে গেলাম না গত সপ্তাহে যেহেতু তাফসির করেছিলাম আজকে এখন পনেরো নম্বর আয়াতের তাফসির তারপর আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন্তুশ্রিকা বি মালাইসালাকা বিহি আইলমুন ফালা তুতিআহুমা এখন একটি ভিন্ন কথা আল্লাহ রাবুল আলমিন তুলে ধরেছেন যে যদি তোমার পিতা এবং মাতা তারা যদি আলা আন্তুশ্রিকা বি আমার সাথে শিরিক করার ব্যাপারে পিরাপিরি করে যদি তোমার পিতা মাতা আমার সাথে আল্লাহ বলছেন আমার সাথে শিরিক করার ব্যাপারে শরিক করার ব্যাপারে অংশীদার স্থাপন করার ব্যাপারে যদি তারা পিরাপিরি করে তাহলে ফালা তুতিয়া হুমা তাদের আনুগত্য করবে না তাদের অনুসরণ করবে না তাদের ওই কথাকে মেনে নিবে না এটা আল্লাহ রাব্বুল আলমিনের কথা এখন কথা হচ্ছে এই যে মা আইল যে বিষয়ে তোমার জ্ঞান নাই দেখেন একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামকে কবুল করে আল্লাহ সুবাহ সামনে আত্মসমর্পণ করে তখন ওই ব্যক্তিটি এই জ্ঞান নিয়েই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এই বাক্য পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই অতএব সে জানে মাবুদ একজন একজন সত্তাই ইবাদতের যোগ্য ইবাদত পাওয়ার যোগ্য সিজদা করার যোগ্য মাথা নত করার যোগ্য একজন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলমিন এখানে আল্লাহ বলছেন যে মা অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নাই মানে তুমি জানো না যে আল্লাহ ছাড়া আরো কোনো উপাস্য আছে এটা তার জানা নাই সে শুধুমাত্র এই জ্ঞান অর্জন করেছে যে রব প্রতিপালক মালিক মাহবুদ একজনই দ্বিতীয় জন আর কেউ নেই সে এটা জানে না যে আর কেউ আছে সেই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন তাকে নির্দেশনা দিয়েছেন ফলে তুতি হুমা তুমি তোমার পিতামাতার ওই নির্দেশকে মান্য করবে না মেনে নিবে না তারা যতই তোমাকে চাপ প্রয়োগ করুক না কেন যতই তোমাকে শিরিক করতে বলুক না কেন যতই তোমাকে পীরের মাজারে নিয়ে যেতে চায় না কেন যতই ফকিরের কাছে মাথা নত করতে বলুক না কেন যতই কোনো স্ট্যাচু মূর্তির সামনে মাথা নত করতে বলুক না কেন ফালা তুতি হোমা তুমি তাদের আনুগত্য করবে না আমার প্রশ্ন হচ্ছে এই একজন মানুষের সম্মানের সবচেয়ে বড় স্থান হলো পিতামাতা পৃথিবীতে একজন মানুষের সম্মানের সবচেয়ে বড় পাত্র ও পাত্রী হলো মা এবং বাবা এর চাইতে বড় আপনার কেউ নাই হয়তো বা সম্মানের দিক থেকে অতএব এই পিতামাতার কথাই এখানে মান্য করা যাবে না অন্য কোনো মানুষের কথা মান্য করা তো সেটা অনেক দূরের বিষয় এই জন্যই আল্লাহ রব্রাহমিন ক্লিয়ার করে বলে দিয়েছেন যে সাবধান তাদের আনুগত্য করবে না শির এই পয়েন্টে তবে আল্লাহ রব্রাহমিন কত সুন্দর কথা মানুষকে জানিয়ে দিলেন কত সুন্দর একটি ফায়সালা দিয়ে দিলেন হ্যাঁ তুমি তাদের আনুগত্য করবে না কথা ঠিক আছে কিন্তু পৃথিবীতে তাদের সাথে বসবাস করতে গিয়ে সৎ ব্যবহার করবে সৎভাবে বসবাস করবে আমরা দেখি যখন কোনো কেউ অন্যায় কাজ করে বা অন্যায় কাজ করতে বলে তখন আমরা তার এই কথা না মানার ক্ষেত্রে সেটাকে নিষেধ করি কিন্তু এই নিষেধের রেস এটা থেকে যায় এই থেকে যাওয়ার কারণে পরবর্তী যে কথাবার্তাগুলো যে ব্যবহারগুলো এগুলোও ভালো হয় না ঠিক তদ্রুপ পিতামাতার এই একটি পয়েন্ট একটি নির্দেশনা আমরা যে নিষেধ করব অমান্য করব এটার রেস যেন সামাজিক জীবনে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেন এর প্রভাব না থাকে অর্থাৎ পিতামাতার সাথে এরকম কোনো কথা এরকম কোনো ব্যবহার এরকম কোনো আচার আচরণ এরকম কোনো বিহেভ করা যাবে না যার মাধ্যমে তারা কষ্ট হয় মানে তাদের সাথে নম্র ভদ্র বিনয়িতার সাথে শুধুমাত্র ওই জিনিসটাকে অস্বীকার করতে হবে ওই জিনিসটাকে অমান্য করতে হবে আর তাদের সাথে কোনো কটুবাক্য কোনো খারাপ কথাবার্তা কোন স্বর উঁচু করে উফ আহ এই ধরনের শব্দ আল্লাহ সুবাহ নিষেধ করেছেন আমাদের এই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সময় ভুল করে ফেলি কিন্তু আমাদেরকে সীমারেখা অতিক্রম করা চলবে না পিতামাতার সেবা যত্ন পিতামাতার খেদমত পিতামাতার শুশ্রষা এবং তাদের অর্থ সম্পদ যেগুলো প্রয়োজন হয় এগুলোকে তাদেরকে ঠিকমতো দিয়ে দিতে হবে তারা যদি মুশ্রিক হয়ে যায় তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদের খরচ যদি লাগে সেটা আপনাকে দিতে হবে তাদের সেবা শুশ্রূষা দরকার হয়েছে আপনাকে সেবা শুশ্রূষা দিতে হবে অসুস্থ হয়েছে আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই কাজটি আপনাকে অন্তত করতেই হবে অন্যথায় আপনি সীমালঙ্গন করলেন সম্মানিত উপস্থিতি এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট আছে এই আয়াতটি কেন নাজিল করা হলো সুরতুল লোকমানের পনেরো নম্বর আয়াত সাদ বিন আবি ওয়াকস রজিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন অমুসলিম যখন সাদ বিন আবি ওয়াকস রজিয়াল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর ওনার এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার মা বেদিন বিধর্মী এই মা যখন শুনতে পেলেন তার সন্তান সাদ বিন আবি ওয়াকস ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা এটা মেনে নিতে পারলেন না মা রাগ করে বসলেন এমন রাগ করলেন সন্তানকে বললেন যে তুমি যদি যে ধর্ম গ্রহণ করেছ এই ধর্ম ত্যাগ করে পূর্ববর্তী ধর্মে ফিরে না যাও ততক্ষণ পর্যন্ত আমি কোনো ধরনের খাবার গ্রহণ করব না মানে তিনি খাবেন না কঠিন পরিস্থিতি সম্মানিত উপস্থিতি ওনার এই প্রেক্ষাপটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতটি নাজিল করে দিলেন وإن جاهداك على আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করার জন্য পিরাপিরি করে বাধ্য করে মা লাইসা লাকা বিহি ইলমুন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই তুমি তাদের ওই বিষয়টাতে আনুগত্য করো না কিন্তু সাবধান পৃথিবীতে চলাফেরার ক্ষেত্রে তাদের সাথে সৎ ব্যবহার করে যাবে সই মুসলিমের সতেরোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এই আলোচনা এসেছে যে এই আয়াতটি সাদ বিন আবি ওকাস এবং তার মায়ের সাথে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটি নাজিল হয়েছেন সম্মানিত উপস্থিতি এখানে একটি লক্ষণীয় বিষয় যে দেখেন একজন মা যদি মুশ্রিক হয় অর্থাৎ আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করে না ইসলাম ধর্মের বিধিবিধানকে সে অবিশ্বাস করে এহেন পরিস্থিতিতে মায়ের সাথে বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না তাদের সাথে ভদ্র ব্যবহার করতে হবে চিন্তা করেছেন চিন্তা করেছেন আর স্বাভাবিক আমরা দুনিয়ার দুই একটা ছোটখাটো বিষয় নিয়ে আমরা পিতামাতার সাথে যে ধরনের ব্যবহার করি যেই ধরনের আচরণ করি এটা ন্যাক্কারজনক আচরণ এই জন্য আল্লাহ রাব্দুল আলমিন ক্লিয়ার করে বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কৌলান করিমা তাদেরকে উফ শব্দটিও বলো না ওলা তানহার হুমা তাদেরকে ধমক দিও না ওকুল্লা হুমা কৌলান করিমা তাদের সাথে নরম ভাষায় উত্তম ভাবে কথা বলো সম্মানিত উপস্থিতি এ থেকে আমাদের শিক্ষার অনেক কিছুই রয়েছে আল্লাহ আলমিন আমাদের সকলকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তাফিক দান করুন আমিন তারপর আল্লাহ বলছেন এই আয়াতের আরেক একটি অংশ যে আমার অভিমুখী হয় আল্লাহ বলছেন যে আমার অভিমুখী হয় আমার দিকে রুজু হয়েছে আমার দিকে ফিরেছে অর্থাৎ আমার দিনে ইসলামকে মেনে আমার দিকে চলছে ওই ব্যক্তির অনুসরণ করো তার অনুসরণ করো সাবিলামান ইলাই যে আমার দিকে অভিমুখী হয়েছে তারপর আল্লাহ বলছেন অতপর অতঃপর তোমাদের প্রত্যাবর্তন স্থল হলো আমার দিকে তোমরা যা কিছুই করো না কেন সেই ব্যাপারে আমি তোমাদেরকে খবর দিব এই হলো পনেরো নম্বর আয়াত তারপর আল্লাহ বলছেন ষোলো নম্বর আয়াত আমরা স্টার্ট করছি এখানে আল্লাহ রব বলছেন ইয়া বোনাইয়া ইন ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সখরা فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير এবার লোকমান হাকিম তার সন্তানকে বলছিলেন হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান ইন্নাহা ইনতা কুমিস হাব্বা মিন খরদালিন ইন্নাহা সেটা যদি হয় সেটা ইনতা কুমিস হাব্বা সেটা বলতে কোনো কিছু অথবা ভালো মন্দ ভালো কোনো কাজ মন্দ কোনো কাজ যে কোনো কিছুই হোক না কেন যদি ওই জিনিসটা মিসকাল হাব্বাতিন মিন খরদালিন সরিষার দানা পরিমাণ হয় কোনো কিছু সেটা ভালো কর্ম সেটা খারাপ কর্ম যা কিছুই হোক না কেন পাপ পূর্ণ ভালো মন্দ সেটা যদি সরিষার সামান্য দানা পরিমাণ হয় আর এই জিনিসটা ফাতাকুনফি যদি ওই জিনিসটা ভালো মন্দ পাপ পূর্ণ অথবা কোনো অনুপরমাণু কোনো কিছু এই জিনিসটা যদি কোনো পাথরের অথবা শিলা শিলাখণ্ডের মধ্যে থাকে পাথরের মধ্যে থাকে অথবা আউফিসামা ওয়াতি আসমান সমূহের মধ্যে থাকে উপরে থাকে আউফিল আরজি অথবা জমিনের ভিতরেও যদি কোথাও থাকে আল্লাহ বলছেন আল্লাহ সুবাহ সেটি নিয়ে আসবেন সেটি উপস্থিত করবেন দেখেন সামান্য একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি ধুলিকণাও যদি থাকে একটা পাথরের মধ্যে যেটা আমার আর আপনার দৃষ্টিতে ধরা পড়ছে না সেটার জন্য অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন সেই যন্ত্র দিয়ে দেখতে হয় অথবা আসমান সমূহে যেটা দৃষ্টির যেটা সীমা পরিসীমা ভেদ করতে সম্ভব নয় আমাদের এই চর্মচক্ষু দিয়ে সম্ভব নয় আমরা দেখতে পাচ্ছি না সেটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে অনেক অনেক দূরে লক্ষ কোটি মাইল দূরে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না আমাদের সেটা অসম্ভব সেটা দেখতে এবং সেটা নিয়ে আসতে আমরা অক্ষম অথবা আউফিল আরজি ভূগর্ভে পৃথিবীতে মাটির নিচে যদি কোনো কিছু থাকে অথবা মাটির মধ্যে সামান্যতম একটা পিপিলিকাও হাতে সেটাও আল্লাহ সুবাহ নিয়ে আসতে পারবেন ভূগর্ভে মাটির নিচে পানির মধ্যে কি আছে না আছে সেটা সম্পর্কে আল্লাহ সুবাহ ভালো অবগত আছেন আল্লাহ রাব্দুল আলমিন এখানে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদৃষ্টি দিচ্ছেন যে শিলাখণ্ডে অথবা আসমানে অথবা মাটির ভূগর্ভে যদি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনু পরমাণু কোনো কিছু থেকে থাকে ইয়াতিবি আল্লাহ আল্লাহ রাব্দুল আলমিন সেটিকে উপস্থিত করবেন নিয়ে আসবেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লতিফুন খবির নিশ্চয় আল্লাহ রাব্বুল আলমিন সূক্ষ্মদর্শী এবং সব কিছুর ব্যাপারে খবর রাখেন একটা ছোট্ট পিপিলিকা অথবা একটা ছোট্ট পোকামাকড় যেটা আমাদের দৃষ্টিতে সহজে চোখে পড়ে না এটা যদি মাটির উপর দিয়ে হেঁটে যায় এই হাঁটতে গেলে তার যাওয়ার ক্ষেত্রে যাওয়ার পথে তার পরিভ্রমণের ক্ষেত্রে যে আওয়াজটুকু আসে যে শব্দটুকু আসে সেটা মানুষের এই কর্ণ দিয়ে শব্দ শুনতে পায় না সেটার জন্য যন্ত্র প্রয়োজন হয়তোবা ওই যন্ত্র দিয়েও ওই পিপিলিকার ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পোকামাকড়ের শব্দ আমরা শুনতে পাই না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এমন একজন সত্তা তিনি সেটা সপ্তম আকাশের উপর থেকে কুর্সির উপর থেকে সেটা দেখতেও পান এবং সেই ব্যাপারে খবর রাখেন এবং সে কি করছে না করছে তার পায়ের চলার যে শব্দ সেই শব্দ পর্যন্ত আল্লাহ সুবাহতালা উপর থেকে শুনতে পান লোকমান হাকিম তার সন্তানকে এই খবর দিলেন তারপরে আল্লাহ রাবুল আলমিন সুরত লোকমানের সতেরো নম্বর আয়াত এখানে লোকমানের আরেকটি উপদেশ তার সন্তানের ব্যাপারে ইয়া বোনাইয়া হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান আকিমি সলা সলাৎ কায়েম করো সলাৎ কায়েম করো ওয়ামুর বিল মারুফ সৎ কাজের নির্দেশ প্রদান করো ওয়ানহা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে নিষেধ করো ওয়াসবির আলা মা এর কারণে যা কিছু আপতিত হয় সেটার কারণে ধৈর্য ধারণ করো আজমিল ওমর নিশ্চয় এই কাজ এটা দৃঢ় সংকল্পের কাজ তাফসিরে আসি আল্লাহ রব আলমিন এখানে লোকমান হাকিমের কথাটি উপদেশটি ওম্মতে মোহাম্মদের জন্য রেকর্ড করলেন হে আমার প্রিয় বৎস আকিমিস সলাহ আমরা সলাতের আলোচনা করেছি সলাতের ফরজ সলাতের ওয়াজিব সলাতের সময় সলাতের আহকাম আরকান সবগুলো মেনে আদায় করা হলো সলাৎ প্রতিষ্ঠা এই জন্য আপনি ভালো করে পরিপূর্ণভাবে উজু করে তারপরে এর ফরজ এর ওয়াজিব এগুলো মেনে এবং সলাৎকে নির্ধারিত সময় আদায় করার নাম হলো সলাৎ কায়েম করা আমরা সলাৎ আদায় করি আমরা সলাত আদায় করতে গেলে হ্যাঁ আমরা ভালো করে অজু করে সলাত আদায় করে আসি হয়তো বাড়ি থেকে আসি কেউ মসজিদের অজুখানা থেকে অজু করি অজু করার ক্ষেত্রে আমাদের অজুগুলো ঠিক হয় কখনো ঠিক হয় না তাড়াহুড়া করে আমরা অনেক সময় সলাতে চলে আসি অনেক সময় সলাত জামাত দাঁড়িয়ে গেছে তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য আমরা তাড়াহুড়া করে অজু করি এই তাড়াহুড়া করে অজু করতে গেলে অনেক সময় দেখা যায় ওই অজুর অঙ্গ প্রত্যঙ্গের কোনো কোনো জায়গাটি শুকনা থেকে যায় বিজে না ওই জায়গাগুলো এর কারণে যে কাজটি হয় সেটি হলো আপনার অজু হয় না আর অজু না হওয়ার কারণে সলাৎ হয় না আরেকটা কথা হলো রসুলাম বলছেন তোমরা পরিপূর্ণ অজু করো কারণ অজু করার কারণে মানুষের প্রতিনিয়ত এক সলাদ থেকে আরেক সলাদ পর্যন্ত যে ছোট ছোট সগিরা গুণাগুলো হাতের মাধ্যমে মুখের মাধ্যমে পায়ের মাধ্যমে অর্জিত যে গুণাগুলো এগুলো ভালো করে উজু করার কারণে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেন পানির শেষ ফুটার সাথে সেগুলো জোরে যায় কিন্তু তাড়াহুড়া করে উজু করার কারণে আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হয় তথাপিও আমরা দেখা যায় এমন কি ওই সলাদ থেকে মাহরুম হয়ে যায় কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আরে জামাত ধরতে হবে জামাতের গুরুত্ব অনেক সেই ক্ষেত্রে কি হয় সলাতি হলো না এই জন্য ভালো করে উজু করতে হবে সলাতের আহকাম এবং আরকান এগুলো জেনে সলাত আদায় করতে হবে সলাতের সময় হয়েছে এক সময় সেই সলাদটাকে অলসতাবশত হ্যাঁ আপনি ওই ব্যক্তির চাইতে ভালো যে ব্যক্তি নামাজ আদায় করে না যে ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তি চাইতে আপনি ভালো কিন্তু আপনি ওই ব্যক্তির মতো না যে ব্যক্তি সলাদকে সঠিক সময়ে আদায় করে কারণ সলাদকে সঠিক টাইমে আদায় করা এটা হলো ওয়াজিব ফরজ এটা হাদিসের কথা না আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে আচ্ছাদ করে বলেন ইন্না সলাতা كانت নিশ্চয়ই প্রত্যেকটা মুমিনের জন্য সঠিক আদায় করা এটা আয়াত এটা হলো আয়াত এখন আপনি দেখেন সালাদকে সঠিক সময়ে আদায় না করা কত গুরুতর অপরাধ আমরা কোনো কাজ নাই সামান্য একটু কারণে সলাপকে পিছিয়ে নিয়ে যাচ্ছি অলসতাবশত ইসলামে অলসতার কোনো স্থান নেই বিশেষ করে সলাতের ক্ষেত্রে কোনো ধরনের গরিমসি চলবে না কারণ হলো আপনার সলাতের একটা টাইম ধরেন আসরের সলাতের টাইম হলো পৌনে চারটায় বা চারটায় আপনি কোনো কাজ নাই এমনিতেই অলসতাবশত একটু দেরি করলেন কারোর সাথে আলাপ করে নিচ্ছেন কথা বলছেন কথা বলতে গিয়ে এক পর্যায়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে আপনার ইচ্ছা আছে একটু পরে আদায় করবেন কিন্তু এর আগে আপনি মারা গেলেন কি অবস্থাটা হলো আপনি তখন সলাদাই করলেন না হ্যাঁ আপনার অন্তরে নিয়ত আছে যে আপনি সলাদাই করবেন আল্লাহ হয়তো আপনি ক্ষমা করবে কিন্তু আপনি যে ফজিলত পাওয়ার কথা ছিল সেই ফজিলত থেকে বঞ্চিত হলেন সলাদ জামাতের সাথে আদায় করার কারণে সাতাশ গুণ সব বেশি একক তো সলাদ আদায় করার যত ফজিলত জামাতের সাথে সলাদ আদায় করলে এর সাতাইশ গুণ মর্যাদা বৃদ্ধি পেয়ে যায় মানে সাতাইশ ওয়াক্ত সলাদ আদায় হয়ে যায় এক অক্ত সলাদ জামাতের সাথে আদায় করলে কিন্তু আমাদের ঘুম ভাঙবে কখন আমাদের ঘুমটা ভাঙবে কখন সম্মানিত উপস্থিতি আমাদের এমন একটা পরিবেশ পরিস্থিতি এটা এক্সাম্পল দিতে হচ্ছে একজন মানুষ আমাদের সমাজে এরকম অনেক লোক আছেন ধরেন একজন মানুষ তার স্ত্রী তার স্ত্রী তার জন্য তার স্বামীর জন্য কোনো পছন্দনীয় খাবার তৈরি করছেন খাবার তৈরি করতে করতে করতে করতে এক পর্যায়ে দেখা গেল আর মাত্র তিনটা জিনিস তিনটা খাবার রেডি করতে পারেন নাই সামান্য খাবারের আইটেমের কথা না একটা খাবার কিন্তু সংখ্যা অনেকগুলো একটা আইটেমের সংখ্যা অনেকগুলো মনে করেন পাঁচ ছয়টা জিনিস লাগে তো দুইটা তৈরি বাকি আছে এখন সলাতের আজান দিয়েছে মোয়াজিন স্বামী ফোন দিয়েছে যে আমি আসতেছি ঠিক আছে আমি খাবার রেডি করছি স্বামীর পছন্দনীয় খাবার রেডি করতে গিয়ে আর মাত্র দুইটা বাকি আছে কিন্তু আজান দিয়েছে মোয়াজিন তিনি কি করলেন এই দুইটা জিনিস রেখে গেলে আর মাত্র দুই তিন মিনিট সময় লাগবে এই দুইটা জিনিস তৈরি করতে কিন্তু তিনি আজান দেওয়ার সাথে সাথেই সলাদ আদায় করলেন গিয়ে সলাতে রত আছেন এমন অবস্থায় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত স্বামী অফিস থেকে ফিরলেন ফিরার পরে এসে দেখলেন তার স্ত্রী সলাৎ আদায়রত অবস্থায় ব্যাপারটা কি আমি সেই কখন ফোন দিলাম গিয়ে দেখেন যে রান্নাঘরে রান্নাঘরের খাবারগুলো রেডি করা আর মাত্র দুইটা জিনিস এটা মাত্র দুই তিন মিনিট সময় লাগবে তারপরে এটা রান্না করে রেডি করে তারপরে সরাদাই করা সম্ভব ছিল কারণ আমি সারাদিন পরিশ্রম করে অফিস থেকে আসি আসার পরে টায়ার্ড থাকি ক্ষুধার্ত থাকি এসে খাবো কিন্তু খাবার এখনো রেডি করে নাই এই দুইটা জিনিস এইটা ঠিক করে নামাজ পড়তে মাত্র দুই তিন মিনিট বেশি লাগতো এটা কেন থুয়ে গেল স্বামী গিয়ে স্ত্রীকে সিজদাত অবস্থায় দেখলেন অনেকক্ষণ সিজদা থেকে উঠে না সিজদা থেকে উঠছে না এবার স্ত্রীর পিঠে নাড়া দিচ্ছেন দেখছেন স্ত্রীর শরীর হিম শীতল হয়ে আছে ব্যাপারটা কি এমন কেন আস্তে করে নাড়া দিলেন স্ত্রী সিজদা থেকে ডানে পড়ে গেলেন দেখতে পেলেন তার স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে তিনি এতক্ষণ রাগান্বিত হয়েছিলেন যে আমার স্ত্রী আর দুই মিনিট সময় ছিল আমি ক্ষুধার্ত খাবারটা রেডি করে রেডি করলে আমি এসে খেতে পারবো কি এমন ছিল যে দুই মিনিট পরে সলাদাই করা যাবে না যখন দেখলেন তার স্ত্রী এই দুইটা জিনিস রেখে সলাৎ আদায়রত অবস্থায় মৃত্যুবরণ করেছেন দেখেন এখানে কত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বুঝতে পারলেন যে ওই দুই মিনিট তার জন্য কত গুরুত্বপূর্ণ ছিল কারণ মুসলিম বলছেন ইন্নামান আমাল বিল খওয়াতিম নিশ্চয় মানুষের শেষ আমল আল্লাহ সুবাহ বেশি পছন্দ নিয়ে করেন সম্মানিত উপস্থিতি আমি আপনাকে কি বুঝালাম আমরা সলাতের গুরুত্ব দেই না সময়ের গুরুত্ব দেই না সলাতকে সঠিক সময়ে আদায় করার যে গুরুত্ব এর গুরুত্ব আমরা আজও উপলব্ধি করতে পারি নাই অতএব সলাৎ কায়েম করতে নির্দেশ দিয়েছিলেন লোকমান হাকিম তার সন্তানকে এই হলো সলাৎ কায়েম মানে সঠিকভাবে উজু করা এবং ওয়াজিব ফরজ এবং ভালো করে সঠিক সময়ে সঠিক নিয়মে সলাৎ আদায় করা হলো সলাৎ কায়েম এই নির্দেশ দিলেন লোকমান হাকিম তার সন্তানকে ইয়া বুনাইয়া তিনি সলাহ হে আমার প্রিয় বৎস সলাৎ প্রতিষ্ঠা করো তারপরে নির্দেশ ওয়াকমুর বিল মারুফ সৎ কাজের নির্দেশ দান করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই যে একটি কাজ এই কাজের ব্যাপারে মহান আল্লাহ রাব্দুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে কয়েকটি জায়গায় এই আয়াতগুলো নিয়ে এসেছেন বলছেন কুন্তুম খয়রা উম্মা তোমরাই উত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠতম জাতি তোমরাই হলো বিআইপি সিআইপি তোমাদের মর্যাদা আমার কাছে বেশি যারা তাকমরুনা বিল মারুফ মানুষকে সৎ কাজের নির্দেশ প্রদান করে ওয়ানহা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে তোমরাই হলে শ্রেষ্ঠ তোমরাই হলে সম্মানিত রসুল্লাহাম বলছেন মান রা মিনকুম মুনকারন ফালিউ গৈরু বিহাদি যে ব্যক্তি কোন অন্যায় কোন অপকর্ম কোন অশ্লীল কোন খারাপ কাজ আল্লাহদ্রোহী কাজ ইসলামের সীমালঙ্ঘন কোন কাজ দেখতে পাবে সে ব্যক্তি যদি ওই কাজকে নিষেধ করে এটা হলো তার প্রথম স্টেপ যদি দেখে তখন সে হাত দ্বারা বাধা দিবে দুই নাম্বার স্টেপ রসুল বলছেন যদি হাত দ্বারা বাধা দিতে সে অক্ষম হয় সম্ভব না এখানে হাত দ্বারা বাধা দিলে তার হাত কেটে ফেলবে তাকে হত্যা করে ফেলবে রসুল বলছেন এহেন পরিস্থিতিতে ওই ব্যক্তি মুখ দ্বারা বাধা দিবে মুখ দ্বারা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে বলে আর যদি সম্ভব না হয় যদি ওইটাও মুখ দ্বারা বাধা দিয়ে বন্ধ করা যাচ্ছে না সেই পরিস্থিতিতে ওই ব্যক্তি অন্তর দিয়ে ঘৃণা করবে এর মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকবে না অন্তর দিয়ে পরিকল্পনা করবে যে এই কাজকে কিভাবে এই অন্যায় অশ্লীল অপকর্ম মুনকার কাজকে কিভাবে দূরীভূত করা যায় এই অবস্থা থেকে কিভাবে পরিবর্তন করা যায় অন্তর দিয়ে চিন্তা করে গবেষণা করে বুদ্ধি করে মানুষকে নিয়ে সেই অবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে রসুল বলছেন এই যে অন্তর দিয়ে ঘৃণা করা ওয়াজালিকা আজাফুল ইমান এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর তাহলে বোঝা গেল যে এই তিনটার ভিতরে আপনাকে থাকতেই হবে এক হাত দিয়ে বাধা দিতে হবে যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন মুখ দিয়ে বলতে হবে যদি মুখ দিয়ে না বলতে পারেন তাহলে অন্তর দিয়ে আপনাকে ঘৃণা করতেই হবে এই তিনটা স্টেপে যা আপনাকে থাকতে হবে এখন কথা হচ্ছে আপনি যদি অন্তর দিয়ে ঘৃণাও না করতে পারেন তাহলে আপনার কোনো স্থান ইসলামের মধ্যে নাই এটা আপনাকে মনে রাখতে হবে এই জন্য আপনাকে আমাকে যথাসম্ভব এই ধরনের কাজ করতে হবে অর্থাৎ বাধা দেওয়ার এবং সৎ কাজের নির্দেশ অন্যায় কাজের নিষেধ এই কাজটা আমাদেরকে করতে হবে লোকমান হাকিম তার সন্তানকে এই নির্দেশটাই দিয়েছেন এবং বললেন এক পর্যায়ে এই আয়াতের একটা অংশের মধ্যে বললেন ওয়সবির আলা মা আসবাক এই যে দিনের দাওয়াতি কাজ করতে গেলে এই যে হকের দাওয়াত দিতে গেলে এবং অন্যায়ের নিষেধ করতে গেলে এই ধরনের কাজ সকলে পছন্দ করে না কিছু মানুষ আছে যে সমাজের মধ্যে কিছু এই প্রকৃতির মানুষ আছে যে হক কাজে নির্দেশ করবে আর অন্যায় কাজের বাধা দিবে এই কাজ মানুষ পছন্দ করে না মানুষ পছন্দ করে না এদেরকে ভালোবাসে না এই রকম পরিস্থিতি সৃষ্টি হলে অনেক সময় দেখা যায় যে বাধা দিতে গেলে অনেক সময় অত্যাচারটা জুলুমটা তার নিজের উপর এসে পড়ে লোকমান হাকিম তার সন্তানকে বললেন এরকম পরিস্থিতি যখন কোনো কিছু ফিরে আসবে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন তুমি ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করবে তখন সাবধান ধৈর্য হারা হওয়া যাবে না লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন তারপরে বললেন ওমর এই কাজ যারা করতে পারে এই কর্ম যারা সংগঠিত করতে পারে তারা দৃঢ় সংকল্পের মানুষ এটা দৃঢ় সংকল্পের কাজ তারপর আল্লাহ বলছেন সুরত লোকমান আয়াত সংখ্যা আঠারো গুরুত্বপূর্ণ এই আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকালিনাস ওয়ালা ওয়ালা ওয়ালা এখানে দুইটা পার্ট আছে একটা পার্ট হলো ওয়ালা তুসাইর খদ্দাকালীন নাস তুমি লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা উপদেশ যে তুমি অহংকার বশত মানুষের সাথে কথা বলো না এটার আরেকটা অর্থ হতে পারে গাল বাঁকা করে মানুষের সাথে কথা বলো না একটা হলো ওয়ালা তুসাইর খদ্দাকালীন নাস অহংকার করে মানুষের সাথে কথা বলা এটা ইসলামে অত্যন্ত নিন্দনীয় কাজ আমরা দেখি আমাদের এই সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে আমরা দেখি যে মানুষের কিছু কিছু কারণে অহংকার সৃষ্টি হয় যিনি জিরু থেকে হিরু হয়েছেন যিনি এর আগে কিছুই ছিলেন না এখন তিনি হিরু হয়ে গেছেন তাই তার মধ্যে অহংকার চলে এসেছে তার পা আর মাটিতে নামতে চায় না সেটা এলেমের কারণে হতে পারে তিনি অনেক জ্ঞানী মানুষ তিনি অনেক বড় ডিগ্রি অর্জন করেছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সাথের বন্ধুরা ঢাকা ভার্সিটিতে চান্স পায়নি কিছুদিন পরে দেখা গেল ওই বন্ধুদেরই অবজ্ঞা করে কথা বলে কারণ তারা তার সমান হতে পারে নাই তিনি এখন প্রাচ্যের অক্সফোর্ডে পড়েন তিনি ওই ক্যাম্ব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন তিনি বড় ভার্সিটি থেকে পড়ে এসেছেন এই জন্য তার গ্রাজুয়েট সম্পন্ন হয়েছে বড় নামি দামি ভার্সিটি থেকে এই কারণে ওনার ভিতরে একটা অহংকার সৃষ্টি হয়েছে এই জন্য আগে ওই বন্ধুরা এখন আর তারা মানুষের কাতারে নাই তারা এখন পশু হয়ে গেছে এই জন্য তাদের সাথে আর ভালো করে কথা বলে না কেমন কেমন যেন একটা দাম্ভিকতা কেমন কেমন যেন নাক ছিটকানো অবস্থা গাল বাঁকা করে কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে আমরা দেখেছি অনেক মানুষ যার টাকা পয়সা কিছুই ছিল না হঠাৎ করে অডেল সম্পদের মালিক হয়ে গেছেন এন পরিস্থিতিতে আর মানুষকে মানুষ মনে করতেছেন না রিক্সাওয়ালাকে মানুষ মনে হয় না রিক্সাওয়ালাকে চটথাপ্পড় দিয়ে বসছেন ওনার টাকার গরম টাকা নাকি দ্বিতীয় God money is second God টাকা নাকি দুই নাম্বার রব আল্লাহ নাউজবিল্লা এই ধরনের বাক্য তাদের মুখ থেকে বের হয় সারা পৃথিবীটা মনে হচ্ছে তারা কিনে ফেলেছে একটু টাকা পয়সার কারণে অহংকার আর তাদেরকে মাটিতে নামাতে পারে না তারা এখন উপরে উঠে গেছে এই জন্য আমরা দেখি এলেমের কারণে জ্ঞানের কারণে অর্থ সম্পদের কারণে কারু প্রভাব প্রতিপত্তির কারণে বা কারু স্থানটা আসনটা তার চেয়ারটা একটু বড় হওয়ার কারণে অফিসে তিনি বস তিনি ওনার চেয়ে একটু র্যাঙ্কে একটু উপরে আছেন এই জন্য নিম্ন পদস্থ কর্মচারীদেরকে আর মানুষ মনে হয় না আমরা দেখেছি আফসুস লাগে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিছু কিছু আলেমদেরকে দেখেছি আমরা যারা কিছুই ছিল না ভালো একটু বক্তব্য দিতে পারে এখন মাঠে বড় আলেম বড় বক্তা বিখ্যাত আলেম ওনাকে সবাই চিনে ওনার বাজেট বিশ হাজার টাকা আগে কিছুই ছিল না এখন বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দাবি করে ওনাকে ফোন দিলে উনি পাত্তা দেন না আগে বা একটু চান্স দিন এটা তখনই খারাপ লাগে যখন কোনো আলেমের ক্ষেত্রে হয় কথা বললে ওনার সময় নাই আল্লাহ বলছেন লোকমান হাকিমের উপদেশটাকে কোরআনে রেকর্ড করলেন ওয়ালা তু সয়ের নাস অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না কারণ আল্লাহ তারপরেই বলছেন একটু পরে ওয়ালা তামসিফিল আরদি মারহা জমিনে পৃথিবীতে দম্ব ভরে চলাফেরা করো না সাবধান ওয়ালা তামসিফিল আরদি মারহা দম্ব ভরে উদ্যোক্তার সাথে পৃথিবীতে চলাফেরা করো না এখানে একটি কথা বলা দরকার আমাদের দেশে কিছু মানুষ আছে রাস্তায় এমনভাবে চলাফেরা করে যেন এটা ওনার বাবার রাস্তা ওনার বাবার রাস্তা কারণ ওনার ক্ষমতা আছে ওনার টাকা আছে এই জন্য উনি যা মনে চায় তাই করেন রাস্তা দিয়ে ওনার চলাফেরা এমন হয় ওনার অহংকার এরকম দেখলেই বুঝা যায় লোকটা অহংকার করে রাস্তায় চলছে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে আল্লাহ বলছেন ওলা তামসি ফিলাউদি বারোহা উদ্যোক্তার সাথে অহংকারের সাথে দাম্বিকতার সাথে রাস্তায় চলাফেরা করো না আল্লাহ রবামী নিষেধ করেছেন আমাদের দেশে কিছু যুবক বখাটে যুবক বাবার বখাটে সন্তান আর ওয়ান ফাইভ হুন্ডা কিনে দিয়েছেন এফ জেড এস দামি দামি হুন্ডাগুলো কিনে দিয়েছেন এখন রাস্তা দিয়ে যখন চলে তার দাম্ভিকতার দেখে কি সে ডানে বাবে এমন ভাবে হুন্ডা চালায় রাস্তার পথচারীদের পথচারীদের কেউ মানুষ মনে হয় না তার অহংকার সে ভালো একটা হুন্ডা কিনেছে অনেক বড় মানুষ তিনি বড় একটা দামি দামি গাড়ি কিনেছেন প্রাডু তারপর বিএমডব্লিউ ল্যান্ড ক্রুজার সহ দামি দামি গাড়ি নতুন নিউ মডেলের গাড়ি কিনে রাস্তায় দাম্ভিকতার সাথে চলে ওই রিক্সাওয়ালা রিক্সার মধ্যে লাগিয়ে দিয়ে ছুটছে তো ছুটছেই ওই গরিব মানুষ রিক্সাওয়ালা তার রিক্সাটা নিয়ে রাস্তায় বের হয়েছে যা উপার্জন করবে তা দিয়ে তার সংসার চলে না এই রিক্সা ঠিক করে তার অবস্থা খারাপ সে চলছে দাম্বিকতার সাথে তার পার মাটিতে পড়ছে না এটাও অহংকার সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন ওয়ালা তামসিফিল আর্দি মারহা জমিনের মধ্যে অহংকার করে দাম্বিকতার সাথে চলাফেরা করবে না কারণটা কি কেন ইন্নাল্লাহিব্বু কুল্লা অবশ্যই আল্লাহ আব্রাহমিন কোন অহংকারী এবং কোনো দাম্বিক লোককে ভালোবাসেন না তিনি এদেরকে অপছন্দ করেন আজকে আমরা যুবকদেরকে দেখতে পাচ্ছি আমরা কিছু মানুষদেরকে দেখতে পাচ্ছি তাদের অহংকার তারা তাদের নেতার নামে স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই অমুক বাই অমুক বাই অমুক বাই আসছে রাজপথ কাঁপছে রাজপথ তাকে কাঁপায় দেয় রাজপথ কাঁপিয়ে দিচ্ছে আল্লাহ বলছেন ওরা তামসিফিল আর মারোহা কোরআনের অন্যত্র আল্লাহ বলছেন ওরা তামসিফিল আর মারোহা তোমরা জমিনের মধ্যে দাম্বিকতার সাথে চলাফেরা করো না কেন নিশ্চয় তুমি পৃথিবীকে বিদর্ণ করতে পারবে না ওরান তাবলুকল জিবারা তুরা এবং উচ্চতায় পাহাড়ের সম পর্যায়ে যেতে পারবে না কি মনে করেছ আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন এই কথা ইন্নকালান তাহরিকল আর্থ ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না তুমি ওরান তাবলুকল জিবারা তুলা তোমার দাম্বিকতা মাটিতে রাখো তুমি যত বড়ই চাকিজু হয়ে যাও না তুমি পাহাড়ের সমপর্যায়ে পৌঁছতে পারবে না আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছে সাবধান এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে রসুল্লাহ সাল্লাম বলছেন মান কানা ফি কলবি মিন কিবরিন লায়দুল জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ কিবির অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এরা হোক সে বড় মুহাদ্দিস হোক সে বড় খতিব হোক সে বড় বক্তা হোক সে বড় সম্পদওয়ালা সাবধান অহংকার শুধুমাত্র আল্লাহ সুবাহকেই মানায় পৃথিবীর কোনো মাখলুকের জন্য অহংকার মানায় না সাবধান একজন রিক্সাওয়ালা একজন গরিব মানুষ এই ধরনের মানুষকে আমরা কোনো মানুষ মনে করি না আমরা তুচ্ছতাচ্ছিল্য করি এই জন্য আল্লাহ রব্রাহমিন তানবীকে বলছেন ফাম্মাল ফালা তাকহার ওয়াম্মাসা ফালা তানহার ইয়েতিমকে তুমি তাড়িয়ে দিও না ওয়াম্মাসা ফালা তানহার এবং ভিক্ষুককে ধমক দিও না গত কয়েকদিন আগে আসলে ভিডিও ক্লিপ সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে বলতে পারছি না কাঙ্গালি বুঝ হয়েছে সারা বাংলাদেশে কাঙ্গালরা এই বুঝ খাবে এখন দেখলাম এই কাঙ্গালি বুঝের মধ্যে কিছু মানুষ খাচ্ছে আর সেখানে একটা আপনার অর্ধনগ্ন গরিব ছেলে গায়ে পোশাক নেই সে আসছে খাবারের জন্য ওইখানে কোন নেতা খেতারা থাকে যা যা এখান থেকে যা তাড়িয়ে দিচ্ছে কাঙ্গালি বুস কাদের জন্য এই কাঙ্গালদের জন্য কাঙ্গালি বুস এটা জায়েজ না জায়ের ব্যাপার ব্যাপার অন্য বিষয় সেটা বাদ দিলাম নাম দিয়েছে কাঙ্গালি বুস এই কাঙ্গালদেরকে আর খাবার দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে তুচ্ছতা ছিল এই জন্য আল্লাহ বলছেন সাবধান ভিক্ষুককে ধমক দিও না নবীকে লক্ষ্য করে বলছেন অতএব এই আয়াত গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলিমের জন্য আর কাঙ্গালি বুঝ করে কাঙ্গালরাই পায় না এই হলো আজকে অবস্থা সম্মানিত উপস্থিতি আল্লাহ ক্লিয়ার করে বলছেন এখানে লোকমান হাকিমের কথাটি যে সাবধান তার সন্তানকে লক্ষ্য করে বলছেন যে অহংকার বশত মানুষের সাথে কথা বলো না মুখ ফিরিয়ে নিও না ওলা তামসি ফিরার্দি বারহা জমিনের মধ্যে দম্ভ ভরে চলাফেরা করো না ইন্দাল্লাহা লাইবু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ সুবাহ ভালোবাসেন না প্রত্যেক অহংকারী এবং দাম্বিক ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ পছন্দ করেন না আল্লাহ রব্রাহী এদেরকে ঘৃণা করেন তারপর আল্লাহ বলছেন আরেকটি আয়াত আলোচনা করে শেষ করে দিব তুমি পৃথিবীতে দাম্বিকতার সাথে চলবে না ঠিক আছে কি করে চলবা কেমন করে চলবা লোকমান হাকিম তার সন্তানকে এবার আরেকটি উপদেশ দিচ্ছেন ওয়াকসিদ ফি মাসিক তুমি পৃথিবীতে চলার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে খুব স্পিডে দ্রুত গতিতে যাবে এমন বিষয় না এভাবে না আবার একবারে আসতেও না এখানে দুইটা বিষয় যে আমরা রাস্তায় চলতে ফিরতে গেলে হুন্ডাগুলো গাড়িগুলো খুব স্পিডে নিয়ে যায় খুব স্পিডে এখানে একটা অহংকারের এটা লেস থাকতে পারে অথবা এমনিতেও অতিরিক্ত স্পিড যেটা দুর্ঘটনার কারণ আজকে সমাজে ঘটছে আমার বাড়ির পাশে এক ছেলে তার এক বন্ধুর একটা আপনার আর ওয়ান ফাইভ অথবা এফ জেড এস এই ধরনের একটা হুন্ডা তো এখন তার বন্ধুর এরকম একটা হুন্ডা সে তার বাবার কাছে আবদার করে বসছে যে আমাকে এরকম একটা হুন্ডা কিনে দাও বাবা হুন্ডা কিনে দেয় না বাবার একটাই সন্তান বয় হয় না জানি কখন আমার এই সন্তানটা আবার এই হুন্ডা কিনে দিলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় হুন্ডা কিনে দেয় না অনেক দিন দেয় না দেয় না বারবার আবদার করে দেন আমাকে হুন্ডা কিনে দেন হুন্ডা কিনে দেন আমার বন্ধুদের হুন্ডা আছে এখন না দেওয়ার কারণে এই সন্তান বিষ খেয়েছে বিষ আত্মহত্যা করবে তাড়াতাড়ি করে মেডিকেলে নেওয়ার পরে ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ ওয়াশ করার পরে আল্লাহ রহম করেছে বেঁচে আসছে ঠিক আছে হুন্ডা কিনে দিছে এই এফজেট এ সম্ভবতই হবে এই ধরনের হুন্ডা কিনে দেওয়ার পরে এখন এই হুন্ডা নিয়ে ছুটছে বোনের বাড়িতে বোনকে নিয়ে আসবে এক বাবার একটাই ছেলে বোনকে এবং বাগিনা সম্ভবত একটা আছে এটাকে হুন্ডাই করে নিয়ে আসবে যাচ্ছে যাওয়ার পথে মাঝখানে দুই গাড়ির চাপায় পড়ে একেবারে মাটির সাথে মিশে গেছে আজকে আমাদের এরকম পরিস্থিতি খুব স্পিডে যাওয়ার যে একটা চিন্তা একটা মাইন্ড আমাদের সৃষ্টি হয়েছে এটা কোরআনের বিরোধিতা এই জন্য আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাসিক তুমি মধ্যম পন্থায় চলো আবার একদম স্লো একেবারে স্লো এটাও ঠিক না কারণ হলো এই যে স্লো যায় এটা মহিলাদের স্বভাব পুরুষদের মধ্যে মহিলাদের স্বভাব এটা ইসলামে জায়েজ না এটা গুণা আরেকটা হলো আমরা এরকম ভারত্ব দেখাই কিছু কিছু মানুষ যে একেবারে শরীরে শক্তি সামর্থ্য আছে কিন্তু ভারত তো গাম্ভীর্যতা দেখাতে গিয়ে খুব আস্তে আস্তে চলছেন এটাও ইসলামে নিষেধ এই জন্য এই ধরনের কাজ থেকে নিষেধ করা হয়েছে ইসলাম সবসময় মধ্যম পন্থাকে পছন্দ করে চরম পন্থা একেবারে চরম হয়ে গেলেন এটা কেউ ইসলাম সাপোর্ট করে না আবার একবারে কেয়ারলেস একেবারে ছেড়ে দিলেন এটাও ইসলাম সাপোর্ট করে না ইসলাম সব সময় মধ্যম পন্থাকে পছন্দ করে এই জন্য আল্লাহ রাব্দ আলমিন লোকমান হাকিমকে লোকমান হাকিমের উপদেশ তার সন্তানের প্রতি এটাকে পছন্দ করে উম্মতে মোহাম্মদীর জন্য রেখে দিলেন কোরআনুল কারিম আল্লাহ আলমিন বললেন যে ওয়াকসিদ ফি মাসিক তুমি পৃথিবীতে মধ্যমভাবে চলাফেরা করো মিন সৌতিক আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে তোমরা স্বরকে নিচু করো আওয়াজকে নিচু করে কথা বলো এই যে আমাদের একটা স্বভাব অনেকের আছে হ্যাঁ ইসলামের ক্ষেত্রে এটা কি ইসলামের আলোচনা করার ক্ষেত্রে রসুসাল্লাম যখন কখনো কখনো রাগ হয়ে যেতেন যখন রাগ হতেন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তখন ওনার চোখগুলো বড় বড় হয়ে যেত কিন্তু এটাকে এটার সাথে মিলানো যাবে না স্বাভাবিক দুনিয়ার আমরা স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু মানুষের চরিত্র বৈশিষ্ট্য থাকে তারা উঁচু গলায় কথা বলে থাকেন এই জন্য এখানে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন মিন সৌতিক যে তুমি তোমার আওয়াজকে নিচু করো নিম্নগামী করে রাখো তোমার আওয়াজকে বড় করো না এই আওয়াজ বড় করা এটা কিসের সাথে তুলনা করেছেন আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে এটার ব্যাপারে বলে দিয়েছেন যে ইন্না আনকারল আসোয়াতি লাসৌতুল হামির ইন্না নিশ্চয় আনকারল খারাপ আসওয়াত মানে আওয়াজ লাসৌতুল হামির হামির বলা হয় হিমার থেকে গাধা নিশ্চয় আওয়াজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ অতএব আল্লাহ ব্রাহ্মীন ওই যারা উঁচু স্বরে কথা বলে তাদের গলার আওয়াজকে গাদার আওয়াজের সাথে মিলিয়ে দিলেন বুঝতে পেরেছেন এই জন্য স্বাভাবিক জীবনে চলাফেরার ক্ষেত্রে উচ্চ স্বরে কথা বলা এটি ঠিক না এটি কোরআন এবং সন্ন্যার বিপরীত এবং রসুল্লাহ সহ সকল সাহাবিদের এবং যারা প্রত্যেকটা মুমিন এদের বৈশিষ্ট্য ছিল এবং আছে কেমন পর্যন্ত থাকবে তারা নরম ভাষায় কথা বলবে উচ্চস্বরে কথা বলবে না কর্কশ ভাষায় কথা বলবে না এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটি উপদেশ লোকমান হাকিমের উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সুরত লোকমানের এই লোকমান হাকিমের উপদেশগুলো আমাদেরকে মান্য করার তাফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করেছিলাম যে বিষয়গুলো এক কথায় বলে দিচ্ছি লোকমান হাকিমের উপদেশগুলো সেটি হলো লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছিলেন হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম তারপরে আল্লাহর একটি আয়াত সেটি হলো যে এখানে মাঝখানে আল্লাহ আমিন রেকর্ড করলেন সেটি হলো যে আমরা নির্দেশ দিয়েছি মানুষদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে এটি যদি পিতামাতা সন্তানকে শিরিক করার ব্যাপারে পিরাপিরি করে সেই ক্ষেত্রে এই আদেশ নিষেধ নির্দেশ মানা যাবে না তবে তাদের সাথে পিতা মাতার সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে তারপরে আরেকটি ছিল হে আমার প্রিয় সন্তান যদি ভালো মন্দ এটা সামান্য পরিমাণ হয় তাহলেও এটা কেয়ামত এটা আল্লাহ রব আমিন উপস্থিত করবেন যদি এটা কোনো পাথরের মধ্যে থাকে আকাশে থাকে অথবা জমিনে থাকে কারণ আল্লাহ বলছেন যে যে ব্যক্তি সামান্য পরিমাণ ভালো কাজ করবে এটাও কেমতের দিন আল্লাহ রবিন উজোর করবেন ওয়ামাইয়ামাল মিসফালা দাররাতিন শাররা আর যে ব্যক্তি সামান্য পরিমাণ খারাপ কাজ করবে এটাকেও কেয়ামতের দিন আল্লাহ সুবাহ ওজন করবেন এই জন্য আল্লাহ আলমিন অন্যত্র বলছেন কেয়ামতের দিন আল্লাহ রাব্বামিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবেন মানে মিজানের পাল্লায় প্রত্যেকটা মানুষের আমল ভালো মন্দকে ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিক বিচার করবেন প্রত্যেকের ন্যায় ন্যায্য প্রাপ্ত ভালো হোক আর খারাপ হোক সেটাকে তাদেরকে বুঝিয়ে দিবেন অতএব এই যে যদি এটা সামান্য পরিমাণ হয় আল্লাহ রবামী নিয়ে আসবেন তারপরে উপদেশ ছিল সলাৎ প্রতিষ্ঠার ব্যাপারে ভালো কাজের নির্দেশ এবং খারাপ কাজের নিষেধ ব্যাপারে এবং এহেন পরিস্থিতিতে বিপদ আপদ বাধা বিপত্তি আসতে পারে সেই মুহূর্তে ধৈর্য ধারণ করার ব্যাপারে বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে ওলা তুসাহির খদ্দাকালীন নাস মানুষের সাথে অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না এবং জমিনে অহংকার সে চলাফেরা করো না কারণ আল্লাহ আব্রাহমিন এই প্রকৃতির মানুষদেরকে অপছন্দ করেন তারপরে বলেছেন যে পৃথিবীতে চলাফেরা করার ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন অবলম্বন করো খুব দ্রুত অথবা খুব আস্তে চলাফেরা করো না মিন সৌতিক এবং তোমাদের আওয়াজকে নিচু করো কারণ আওয়াজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ আল্লাহ রবাহিন আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ উপদেশগুলো মানার তাফিক দান করুন আমিন আল্লাহ রবিন আমাদের সকলকে এই উপদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তাফিক দান করুন আমিন এই উপদেশগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি কোনো সন্দেহ নেই সমাজ থেকে সকল প্রকার অন্যায় অশ্লীল খারাপ মনকার এবং আল্লাহদ্রোহী কাজ একটাও থাকবে না সব কিছু দুরবিত হয়ে যাবে কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হলো সলাৎ আর আনিল ইওয়াল মুনকার নিশ্চয়ই সলাৎ মানুষকে সকল প্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তারপর আরেকটা কাজ ছিল ভালো কাজের নির্দেশ খারাপ কাজের নিষেধ যদি প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে সঠিক নির্দেশটা দিতেন এবং খারাপ কাজ থেকে নিষেধ করতেন তাহলেও সমাজ থেকে অর্ধেকের বেশি অন্যায় কাজ উঠে যেত আর যে অহংকার আমরা যদি অহংকার ত্যাগ করি মাটির মানুষ হয়ে যেতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সকলেই প্রকৃত মুমিন হিসেবে পরিণত হতে পারবে অতএব আসুন আমরা সকলে কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সম্মানিত উপস্থিতি আমরা বলেছিলাম যে আমরা প্রতি চার তিনটি তাফসিরের দিন অর্থাৎ প্রথম শনি শনিবার দ্বিতীয় শনিবার তৃতীয় শনিবারের পরে চতুর্থ শনিবার আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বর মানে ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু আসলে আমাদের কোনো কারণে সেটার ব্যবস্থা হয়নি এবং প্রশ্ন থাকবে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর জিজ্ঞাসার ভিত্তিতে যারা পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো এটা যে কোনো কারণে আমরা ম্যানেজ করতে পারি না এই জন্য দুঃখিত আমরা ইনশাল্লাহ ঈদের পরে ঈদ হবে ইনশাল্লাহ বুধবার দিন তারপরে শনিবার স্টপ থাকবে আমি হয়তোবা থাকবো না তারপরে শনিবার ইনশাল্লাহ আমরা আবার পুনরায় স্টার্ট করব ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যে বিষয়গুলো বলেছিলাম প্রশ্ন উত্তর পর্ব এবং প্রশ্নের আলোকে আপনার উত্তর দেওয়া এবং যারা আগের যে আলোচনা হয়েছে এই আলোচনা থেকে প্রশ্নের উত্তর যারা পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে এই বিষয়টি ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে সঠিক দিনের উপর অবিচল থাকার তাফিক দান করুন আমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন আলমিন সুবহানাকা আল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته